مرحبا يا مرحبا يا مصطفى مرحبا يا مصطفى مرحبا يا مصطفى مرحبا يا مصطفى مرحبا يا مصطفى مرحبا يا مصطفى তোমার গানটি শুনছেন মুস্তাকিম সাংস্কৃতিক ফোরামের অন্যতম শিল্পী M D N Yahya Hasan ও সহশিল্পীদের কণ্ঠে তোমার আগমনে আলোকিত বলো মার হাবায়া মুস্তফা সকল আধার হলো দূরীভূত বলো মার হাবায়া মুস্তফা মার হাবায়া মুস্তফা মার হাবায়া মুস্তফা مرحبا يا مصطفى مرحبا يا مصطفى সঠিক পথের দিশা নিয়ে এলো বলো মার হাবায়া মুস্তফা সিরাত মুস্তাকিম নিয়ে এলো মার হাবায়া মুস্তফা সঠিক পথের দিশা নিয়ে এলো বলো মার হাবায়া মুস্তফা সিরাত মুস্তাকিম নিয়ে এলো মার হাবায়া মুস্তফা মার হাবায়া মুস্তফা মার হাবায়া মুস্তফা মার হাবায়া মুস্তফা মার হাবায়া মুস্তফা মুছে গেছে যত জাহিলিয়ত বলুমার হাবাইয়া মুস্তফা মুক্তি পেল সব ইনসানিয়ত বলুমার হাবাইয়া মুস্তফা মুছে গেছে যত জাহিলিয়ত বলুমার হাবাইয়া মুস্তফা মুক্তি পেল সব ইনসানিয়ত বলুমার হাবাইয়া মুস্তফা মার হাবাইয়া মুস্তফা মার হাবাইয়া মুস্তফা মার হাবাইয়া মুস্তফা মার হাবাইয়া মুস্তফা বাগ বাগিচায় ফুল ফুটি বলি বলো মার হাবায়া মুস্তফা হাসনা হেনা বেলি গন্ধ ছড়ায় বলো মার হাবায়া মুস্তফা বাগ বাগিচায় ফুল ফুটি বলি বলো মার হাবায়া মুস্তফা হাসনা হেনা বেলি গন্ধ ছড়াই বলো মার হাবায়া মুস্তফা মার হাবায়া মুস্তফা মার হাবায়া মুস্তফা মার হাবায়া মুস্তফা মার হাবায়া মুস্তফা পাহাড়ের বুক চিরি ঝর্ণা বলে বলো মার হাবায়া মুস্তফা সাগর নদীর পানি কল কলে বলো মার হাবায়া মুস্তফা পাহাড়ের বুক চিরে ঝর্ণা বলে বলো মার হাবায়া মুস্তফা সাগর নদীর পানি কল কলে বলো মার হাবায়া মুস্তফা مرحبا يا مصطفى مرحبا يا মুস্তফা مرحبا يا مصطفى مرحبا يا مصطفى তোমার আগমনে আলোকিত বলো মারহাবায়া মুস্তফা সকল আধার হলো দূরীভূত বলো মারহাবায়া মুস্তফা তোমার আগমনে আলোকিত বলো মারহাবায়া মুস্তফা সকল আধার হলো দূরীভূত বলো মারহাবায়া মুস্তফা مرحبا يا مصطفى مرحبا يا مصطفى مرحبا يا مصطفى مرحبا يا مصطفى مرحبا يا مصطفى مرحبا يا مصطفى مرحبا يا مصطفى مرحبا يا مصطفى مرحبا يا مصطفى مرحبا يا مصطفى مرحبا يا مصطفى مرحبا يا مصطفى مرحبا يا مصطفى مرحبا يا مصطفى